অবারিত সবুজের সমারোহ শ্যামলিমাময় প্রকৃতির মায়াবী আচল হাজারো নদীর কুলকুল স্রোতধারা পাখিদের কলকাকুলি মুখর মিষ্টি ভোর আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের মোহন রূপ প্রকৃতি তিতমের শাহজালাল শাহপরাণের স্মৃতিধন্য এই বাংলাদেশ আমাদের কাব্যগাথা গান কবিতার অন্যতম অবলম্বন যে দেশ আমার জন্মভূমি লাখো শহীদের পুণ্যভূমি সে দেশ আমার অহংকারে সে দেশ আমার অহংকারে সবুজ শ্যামল বাংলাদেশ রূপকথারি বাংলাদেশ যে দেশ আমার জন্মভূমি লাখো শহীদের পুণ্যভূমি সে দেশ আমার অহংকারের সে দেশ আমার অহংকারের সবুজ শ্যামল বাংলাদেশ রূপ কথারি বাংলাদেশ যে দেশ নিয়ে স্বপ্ন দেখি যে দেশ নিয়ে গল্প লিখি যে দেশ নিয়ে স্বপ্ন দেখি যে দেশ নিয়ে গল্প লিখি সে দেশ আমার জীবন মরণ কাব্য গাথার স্বপ্নাবেশ ফুল ফসলের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ রূপকথারি বাংলাদেশ যে দেশ আমার জন্মভূমি লাখো শহীদের পুণ্যভূমি সে দেশ আমার অহংকারের সে দেশ আমার অহংকারের সবুজ শ্যামল বাংলাদেশ রূপ কথারি বাংলাদেশ এদেশ আমার দীপ্ত সাহস প্রাণের প্রতিধ্বনি যুগে যুগে এদেশ আমার অরূপ মায়াবিনী এদেশ আমার দীপ্ত সাহস প্রাণের প্রতিধ্বনি যুগে যুগে এদেশ আমার অরূপ মায়াবিনী দেশেরই মাটির মায়া বন বনানি নিবিড় ছায়া এই দেশেরই মাটির মায়া বন বনানি নিবিড় ছায়া খোদার দানে হৃদয় মগন বুকে জাগায় প্রেমাবেশ পাক পাখালির বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ রূপকথারি বাংলাদেশ যে দেশ আমার জন্মভূমি লাখো শহীদের পুণ্যভূমি সে দেশ আমার অহংকারের সে দেশ আমার অহংকারের সবুজ শ্যামল বাংলাদেশ রূপকথারি বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ রূপকথারি বাংলাদেশ ফুল ফসলের বাংলাদেশ পাখ পাখালির বাংলাদেশ